সাদ রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি আমাকে খুব ভালোভাবে জানি ইসলাম গ্রহণ করার ব্যাপারে আমি ছিলাম তৃতীয় ব্যক্তি